واحد منهم في مسألة فنحن نبين الحق في هذه المسألة بالدليل ولا ينقص ذلك من محبة المردود عليه ولا من قدره يقول الإمام مالك رحمه الله تعالى ما منا إلا راد ومردود عليه إلا صاحب هذا القبر يعني رسول الله صلى الله عليه وسلم মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রব আলমিন সত্যকে নাজেল করেছেন হক হচ্ছে আল কোরআনুল করিম রসরুল্লাহ ইসলামের হাদিস ওয়াহি যা আল্লাহ নাজেল করেছেন এবং হকের অনুসরণ করা হককে জানা এবং মেনে নেওয়া ফরজ করেছেন যা আল হক ওয়াজাহাক আল বাতিল সত্য হক সমাগত হয়েছে সুতরাং বাতিল থাকতে পারে না আল্লাহ তো বিধান হচ্ছে হক আর বাকি মানুষ যা কিছু ভুল বুঝেছে মানুষ যা কিছু কল্পনা করে বিভিন্ন মতবাদ পেশ করেছে সে ধর্মের নামে হোক অথবা পার্থিব সমস্যা সমাধানের নামে হোক সেগুলি হচ্ছে বাতিল সালাত এবং সালাম নাজেল হুকেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের ওপর যার মাধ্যমে হক এসেছে আমাদের কাছে এবং তার মাধ্যম ছাড়া হক পাওয়া সম্ভব নয় তার অনুসরণ ছাড়া অন্য কোথাও হক পাওয়া যাবে না আজকে আমাদের ধারাবাহিক আলোচনা এই চোদ্দশো চল্লিশ হিজড়িতে রজ মাসের ষোলো তারিখ আকিদা এবং মানহাজের যে ধারাবাহিক আলোচনা এই বছরে চলছে তার পর্ব নম্বর চোদ্দ একটি প্রশ্ন আল্লামা শেখ সালেহুল ফৌজান হাফিজাহুল্লাহ তালা সৌদি আরবের বর্তমান সবচেয়ে বড় আলেম তাকে জিজ্ঞেস করা হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি আজকাল ফেতনার যুগে যে যুগে হককে তলাশ করতে গিয়ে জনসাধারণ পরেশান হয়ে যাবে যে হক সত্য যে কোথায় পাওয়া যাবে কার কথাই যে হক আর কিছু লোক এমন অন্ধ হয়ে গেছে এমন অন্ধভক্তি যে হক সামনে আসলেও বেপরোয়া হয়ে মিথ্যাকেই সত্য মনে করে আর হককে বাতিল মনে করে এই রকমের বিভ্রান্তির যুগে এরকম বিষয়গুলি জানা অত্যন্ত জরুরি বিষয় সম্পর্কে জিজ্ঞেস করছেন প্রশ্ন নম্বর সাতষট্টি বলছেন মা হুক মোমান আহাব্বা আলেমান আও দাইয়াতেন ওই ব্যক্তির শরীয়তি বিধান কি যে কোনো আলেমকে ভালোবাসে অথবা কোনো দায়ীকে ভালোবাসে আলেম সর্বস্তরের আলেমদেরকে আলেম বলা হয় যারা সত্যিকার আলেম আমাদের সমাজে আলেম যারা সাধারণ যাদের যারা পরিচিত আলেম বলে সবাই আলেম আর বড় বড় আলেম যারা তাদেরকে আলেম বলে না এমাম না এই নিশ্চয় আল্লামা জি যে আলেম হওয়ারও যোগ্যতা রাখে না তাকেও আল্লামা বানিয়ে ফেলেছে বর্তমানে ফেতনার যুগে আলেম বলতে এমামরাও সামিল আবু হানিফা শাহি মালিক আহমদ ইমাম বুখারি তারা বড় বড় আলেম বড় আলেম তো একটু বিস্তারিত বললে কোনো এমাম হোক কোনো আলেম হোক কোনো দায়ী হোক যদি তাকে কেউ ভালোবাসে হ্যাঁ ভালোবাসবেন কোরআন সন্ন্যার আলেম হলে অবশ্যই ভালোবাসবেন এটা দিনের দাবি আপনার ইমানের দাবি কিন্তু ভালোবাসতে গিয়ে সীমা লঙ্ঘন করা চলবে না প্রশ্নকারী প্রশ্ন করছেন ওয়াকালা যে ভালোবাসে সেই এমামকে বা আলেমকে বা দায়ীকে সে বলে ইন্নি অহিব্য হুব্বান কেসিরান তাকে অত্যন্ত ভালোবাসি তাকে আমি অত্যন্ত ভালোবাসি লা অরিদ আনাসমা আহাদান ইয়ারুদ্দ আলিহে সুতরাং আমি শুনতে চাই না যে ওর কেউ প্রতিবাদ করবে কেউ ভুল ধরবে হ্যাঁ তার কথা কে কেউ ভুল বলবে তার মতের কে খণ্ডন করবে এটা আমি বরদাস্ত করতে চাই না এরকম যদি অন্ধভক্তি চলে আসে ভালোবাসতে গিয়ে আর বলে ও আনা আখুজবি কালামহি হাত্তা ওয়াইন কান মুখালিফুল দলিল এমন সে অন্ধ যে সে বলে যে আমি যে আলেমকে যে ওস্তাদকে যাই বা যে ইমামকে ভালোবাসি যে আল্লামাকে ভালোবাসি যে হুজুরকে ভালোবাসি তার কথা আমি গ্রহণ করব যদিও সেটা দলিলের বিপরীত হয় দলিল যদি সাথ নাও দেয় কোরআন এবং হাদিসের বিরোধী তারপরেও অন্ধভাবে মানবেন না না না এটা মেনে নেওয়া যায় না যুক্তি এই যুক্তিটাই বেদাতিরা পেশ করে থাকে এই যুক্তিটাই গোড়া মজহামপন্থীরা পেশ করে থাকে যারা মজহাম মানাকে ফরজ করে দিয়েছে যারা কোন দলের অন্ধভক্ত হয়ে গেছে তারা এই কথাই পেশ করে থাকে অথবা কোনো ব্যক্তির ভালোবাসায় সীমা ছড়িয়ে গেছে অন্ধভক্ত হয়ে গেছে তারা এই ধরনের কথা বলে থাকে কি বলে লেয়ান্না হাজার শেখ আর আফমিনাবি দালিল আমরা কি বুঝি উনি আমাদের চেতে বেশি বুঝেন উনি আপনাদের চেতে বেশি বুঝেন যে ভুল ধরেছে তার সম্পর্কে বলে সে কি তার চাইতে বেশি বুঝে নাকি হ্যাঁ, তার চাইতে বড় আলেম না হইলে কি ভুল ধরতে পারবে না অবশ্যই ভুল ধরতে পারবে আপনার ধারণা যে সে অনেক বড় আলেম কিন্তু তিনিও তো মানুষ ছিলেন মানুষের তো ত্রুটি হইতে পারে তো এই ব্যক্তি যে অন্ধভক্ত কোন এমামের কোন আলেমের কোন শেখের হ্যাঁ, কোন দলের নেতার কোন দলের আমিরের সে এত বেশি ভালোবাসে তাকে যে ভালোবাসা যেটা আল্লাহ বলেছেন অনুমতি তার চাইতে বেশি সীমা ছড়িয়ে গেছে কেউ যদি তার ভুল ধরে সে চরম অপরাধী তাকে ইসলাম থেকে খারিজ করে দেবে গাল দিয়ার যা করতে হয় তার জন্য জাহান নামে চলে যাবে তাই গাল মন্দ করে অসুবিধা নেই ও জাহান নামে যাবে কিন্তু তার কেউ ভুল ধরুক এটা মেনে নেবে না যুক্তি খোঁড়া যুক্তি তিনি কি কম বুঝতেন হ্যাঁ তার চাইতে আপনার বেশি বুঝেন বা যে ভুল ধরেছে ও কি বেশি বুঝে তার চাইতে বেশি এত নোংরা ভাষা ব্যবহার করে সে তার পায়ের জুতার সমান মূল্য রাখে না সেটা ভুল ধরলে অপরাধ হয়ে গেছে জি এই সম্পর্কে কি বলেন শেখ সালেম ফৌজান হাফিজাহ বলছেন আল জবাব উত্তর হচ্ছে যে হাজা তা এটি হচ্ছে গোড়ামি এটি হচ্ছে অন্ধভক্তি মমকুথুন এমন গোড়ামি যা আল্লাহর অসন্তোষজনক মাক্ত মানে হচ্ছে অসন্তুষ্ট হয়ে যাওয়া নারাজ হয়ে যাওয়া যাতে আল্লাহ নারাজ হন অসন্তুষ্ট হন মজমুন যা নিন্দনীয় ওলা এজুজ এবং এই রকম অন্ধভক্তি আর গোড়ামি জায়জ নয় যে আমার শেখের ভুল হতেই পারে না আমার দলের আমিরের ভুল হইতে পারে না আমাদের এত বড় তিনি হ্যাঁ, চিন্তাবিদ ছিলেন তার ভুল হইতে পারে না জি এটি হচ্ছে এত বড় তিনি ইমাম ছিলেন তার মান্যওয়ালা তার মজাবের অনুসারী কত পৃথিবীতে আমাদের দল ভারী এটা ভুল হইতেই পারে না এইসব কথা হচ্ছে তা আশ্চব গোড়ামি অন্ধত্ব কোন একটা পক্ষ নিয়ে পক্ষপাতিত্ব করা নিন্দনীয় আল্লাহর অসন্তুষ্টির কাজ বলা জুজু জায়জ নয় তারপর শেখ সালে ফৌজান বলছেন নাহন নহিবুল আলামা আমরা প্রত্যেক মুসলিম আলেম আলামাদেরকে ভালোবাসি কিন্তু সবসময় মনে রাখবেন আলেম কাকে বলে একটা আলোচনা আমার আছে আলেমদের ফজিলত সম্পর্কে এবং আলেম কে এ বিষয় সম্পর্কে আলোচনা শুনবেন আলেমকে আমি তিন ভাগে ভাগ করেছি বিনা দলিল না জি এক হচ্ছে আলেমের রব্বানি অলমায় রব্বানি আল্লাহ কোরআনের ভাষায় রব্বানি বলেছেন কোন রব্বানি ই না বেমা কিন কোন রব্বানি ই না বেমা কুন্তুম তো আল্লেমুন আল কিতা বেমা কুন্তুম তাদের রসুন রব্বানি রব আল্লাহর নাম মানে আল্লাহওয়ালা আলেম আমাদের দেশের লোকেরা হক্কানি আলেম বলে যাদেরকে হক্কানি বলে তারাই হক্কানি কিনা ওটা আলাদা প্রশ্ন একটা কারণ যারা বেদাতে মেলা বেদাতে রয়েছে তাদেরকে হক্কানি আলেম বলছে তো আপনাকে ওখানেও সন্ধান চালাইতে হবে যে আসলে কি যারা হকানি বলা হচ্ছে আমাদের দেশে তারা কি হকানি না বেদাতি এটা আপনাকে অবশ্যই তদন্ত করতে হবে আপনার এলিম দিয়ে কোরআন এবং হাদিস দিয়ে চেক করতে হবে দলিলের আলোকে বুঝতে হবে জি দলিল কার সাথ দিচ্ছে দলিল সাথে থাকলে হকানি আর দলিল সাথে না থাকে বেদাতের ভিত করে যদি তাদের ধর্মকর্ম হয় তাহলে হকানি নয় যতই হকানি বলেন আপনারা এবং সংখ্যাগরিষ্ঠ হকানি বললে তো হকানি হয় নাই তো গণতন্ত্র হয়ে গেল জি ইলেকশনের মতো হয়ে গেল খারাপ লোক বেশি ভোট পেয়েছে জিতে গেল সরকার গঠন করিল ভালো লোক জিততে পারলো না ভোট দিল না কেউ বেচারা হেরে গেল আল্লাহ বলি হেরে গেল এটা তো এখানে চলবে না ইসলামে আমরা আলেমদেরকে ভালো বলছিলাম যে আলেম হকানি আলেম রব্বানি আলেম আর কিছু আলেম আছে আলেম সু ওলামা সু মন্দ আলেম তাদের দুনিয়ার গরজ থাক আর না থাক বেদাতে আসলে শির বেদাতে ভরা সুতরাং শির বেদাতের প্রতিষ্ঠার জন্য যে কোনো উপায় অবলম্বন করবে আরেক দল হচ্ছে পেট পূজারী আলেম অলামা বাতন স্বার্থের আলেম পেট পূজারী আলেম সুতরাং যেখানে আমদানি আছে ইনকাম আছে সেখানে আছে এখন কোরআন এবং হাদিস মোতাবেক যদি মানুষকে ইসলাম শিখায় তো হাজার হাজার বিনা পুঁজির ব্যবসাগুলি সব হ্যাঁ একবার নিশ্চিন্ন ধস নেমে যাবে বসে যাবে সব কোরআখানি করে বক্সা ইনকাম করা তাবিজ তুমারের ব্যবসা আর পীর মুড়িদের বিনা পুঁজির ব্যবসা মাজার ব্যবসা আর হ্যাঁ কুত্তর কয়েক ব্যবসা আছে হ্যাঁ মিলাদ পড়ার ব্যবসা ব্যবসার শেষ নেই আপনাদের দেশে ধর্ম ব্যবসা সব বন্ধ হয়ে যাবে সব বন্ধ হয়ে যাবে এরা হচ্ছে পেট পূজারী আলেম আচ্ছা। আলেম মানে যারা কোরআন সোনার আলেম দলিলের কথা বলে জি হ্যাঁ দলিল ছাড়া কথা বলে না তারা হচ্ছে আলেম ওলামাদেরকে ভালোবাসতে হবে আর আইম্মায় আরবা ইমাম আবু হানিফা শাহে মালিক আহমদ আর এইরকম যারা কোরআন সোনার লক্ষ লক্ষ ইমতে আলেম এসেছেন আছেন এখন অনেক আছেন আর থাকবেন কেমন পর্যন্ত তাদেরকে আমরা ভালোবাসি চিনি আর না চিনি ভালোবাসি ওলিল্লাহামদুল্লাহ আর আল্লাহর জন্য যারা দাওয়াতের কাজ করে তাদেরকেও ভালোবাসি লাকিন এজা আখতা ওয়াহিদ মেহনুফি মাসাল্লাহ শেখ সাল ফজল বলছেন যদি কেউ কোনো মাসলায় ভুল করে কোনো মাসলায় ভুল করে প্রথম কথা যে এই আলেম যে আকিদাগুলি রাখে বা যেই ধর্মকর্ম সে বিশ্বাসী যেই দিনে বিশ্বাসী সেই দিনটি সোননাথের ভিত্তি স্থাপিত কিনা তার মানে সোনাত ভিত্তিক না বেদাত ভিত্তিক এটা আগে বুঝতে হবে শাইক যেহেতু সংখ্যাও বলেছেন যদি আকিদায় কোনো সমস্যা নেই তাহলে ওই আলেমের কাছ থেকে নেবেন কিন্তু তারপরেও দেখবেন যে ওই আলেমের আকিদায় কোনো সমস্যা নেই মানহাজে কোনো সমস্যা নেই মৌলিক বিষয় সমস্যা নেই সন্ন্যত মোতাবেকই বলে আর লিখে তারপরে ভুলের উর্ধে না তখন এই কথা যদি ভুল করে দেয় কোনো আলেম কোনো এক মাসালাই আসলে সন্ন্যতের অনুসারী আলেম দলিল হিসাবে বলার চেষ্টা করে কিন্তু কোনো একটা মাসালায় কি করেছে ভুল করে দিয়েছে আর আরেক দলের কথা বললাম যে কি সমস্যা আছে কিন্তু সমাজের লোক তাদেরকে আলেম বলছে আল্লাহ বলছে মানহাজি সমস্যা আছে তাদের কাছ থেকে নেওয়া যাবে না বিদ্যার্থী আলেমদের কাছ থেকে দিন গ্রহণ করা যাবে না কারণ নিরাপদ নয় যে তাদের কাছ থেকে দিন নেবেন আপনি কোনটা ঠিক কোনটা ভুল কারণ ওদের ভিত হচ্ছে হ্যাঁ যুক্ত ভিত ওইটা বাদ দিতে হবে এর আগের বেশ কিছু পর্বে আমাদের এই বিষয়গুলি আলোচনা হয়েছে যার কাছ থেকে এলেম নেবেন তিনি কোরআন সন্ন্যার আলেম কি না নাকি বিদাতি আলেম বিদাতি আলেম হলে বাদ দেন আর কোরআন সন্ন্যার আলেম হলে নেবেন কিন্তু অন্ধভাবে সব কথাই নেওয়া যাবে না দলিল সাত দিলে নেবেন আর কোন ক্ষেত্রে যদি ভুল হয়ে যায় ভুলের ঊর্ধ্বে কোনো মানুষ না রসুল উল্লাহাম আম্বিয়া ছাড়া সুতরাং ভুলটা ছেড়ে দেওয়া ফরজ যতই বড় সে এমাম হোক আর কোরআন সন্ন্যার আলেম হোক আর দায়ী হোক না কেন তাই শেখ সাহলে বলছেন যে লাকিন আখতা ওয়াহেদম মিনহুম ফি মাস আলা আলেম মানে কোরআন সোনার আলেম যদি কোনো মাস আলাই ভুল করে দেয় তাহলে তার ভুলটাকে লুকিয়ে রাখবো নাকি না বয়ান করব ব্যক্তি জীবনের এখানে ব্যক্তি জীবনে যদি ভুল হয় তো লুকিয়ে রাখবো কারণ ব্যক্তি জীবনের ভুলের কারণে তার তার পাপ হচ্ছে আপনাদের তো ক্ষতি হচ্ছে না ঠিক কিনা একজন আলমে যদি ব্যক্তি জীবনে ভুল থাকে তো তার ক্ষতি হচ্ছে সে গুণাগার সে গুণার বোঝা ওঠাবে তার পাপের কিন্তু আপনাদের তো সমাজের ক্ষতি হচ্ছে না কিন্তু ব্যক্তি জীবনের ভুল না হয় যদি দিনের ক্ষেত্রে ভুল করে মাসলা মাসাইলের ক্ষেত্রে ভুল করে তো ওর ব্যক্তি জীবনের ভুল না সেটা তখন সেটা দিয়ে লক্ষ লক্ষ মানুষ গুমরা হয়ে যেতে পারে তার মান্যওয়ালা বা তার কথা শুননেওয়ালা তার বই পড়নেওয়ালা তার বক্তব্য শুননেওয়ালা হয়তো লক্ষ লক্ষ মানুষ আছে তারা তাকে অন্ধবিশ্বাস করে ভালোবাসে গুমরা হয়ে যেতে পারে আর একজন আলেম বুঝতে পারছে যে এইখানে এই আলেম ভুল করে দিচ্ছে তাহলে সতর্ক করতে হবে সবাইকে জানিয়ে দিয়েছে ভাই ওনার কথাবার্তা ঠিক আছে কিন্তু এই মাসলা ভুল এটা শুধু জায়জ নয় জরুরি সতর্ক করা শেখ সাল ফজানি কথাই বলছেন ফান্নাহান নোবাইনুল হাক্কা হক কথাটি আমরা বর্ণনা করে দেব ফিহাজহিল মাস আল্লাহ এই মাসলায় যে মাসলায় ভুল করেছে বিদ্যালিলে দলিল সহকারে দলিল দিয়ে কথা বলেন দলিল পেশ করেন দলিলের জায়গায় গালি কেন পেশ করবেন আপনি দলিলের জায়গায় আপনি ফতুয়াবাজি কেন করবেন হ্যাঁ দলিলের জায়গায় ঘৃণা কেন ছড়াবেন দলিলের জায়গায় নোংরা ভাষায় কেন নেমে আসবেন আপনি জাতীয়তার কুফুরিতে কেন নেমে আসবেন আপনি জানেন না যে আপনি নিজেই কুফুরি করছেন কারো অজি করে দলিল সহকারে ভুলটা মানুষের কাছে তুলে ধরেন যে এই মাসলায় ভুল করেছেন কেন এম্মাই কেরামগুন করেন এমাম আবু হানিফা শাহি মালিক আহমদ তিন চারটি মত হয়েছে চারজন ইমামের চারজন চার মত পেশ করেছেন কখনো দুইজন এদিকে দুইজন এদিকে কখনো তিনজন এদিকে কখনো একজন এদিকে যখন আমরা ফেকার মশলা মশাইল পড়াই তখন পান্না এগুলো মশাইল যখন এইরকম পাচ্ছেন তাহলে তারা নিশ্চয়ই বিরোধিতা করেছেন কেউ আগে এসছেন কিছুদিন এমাম কেউ পরে এসছেন বা একই যুগে থেকেছেন তারা বিরোধিতা করেছেন এটা চিন্তা করেন যে না এমাম সাফেই তো কোরআন সন্ন্যার একজন এমাম ইমাম আহমদের কথা চিন্তা করেন তিনি আমার উস্তাদ সুতরাং তার কেমন করে ভুল ধরবো আর তার কেমন করে বিরোধিতা করবো আর এটা কথা সমাজে কেমন করে বলবো যে ওনার এই ফতোয়াটা ভুল যা ঠিক আছে চুপ থেকে যাই লুকিয়ে রেখে দিয়ে ভুল যেমন এক শ্রেণীর লোকেরা গোপন রাখতে চায় মুখোশ খুলে দেওয়া হয়েছে গায়ের জ্বালা হয়ে গেছে লুকিয়ে রাখতে চাই লুকিয়ে রাখা ভুল গোমরাহি আর বলে দেওয়া জরুরি সতর্ক করা জরুরি জি হ্যাঁ তাই বলছেন দলিল সহকারে বলতে হবে কারণ দলিলে শক্তি আছে আমার কথাতে কি শক্তি আছে দলিলে আসল শক্তি আছে কারণ দলিল হচ্ছে আল্লাহর দলিল হচ্ছে রসুল্লাহ হয় আল্লাহর কথা নেই রসুল্লাহর কথা আমাদের কথা দলিল নয় মানুষের কথা দলিল নয় মানুষের কথার পেছনে দলিল লাগে এই কথাটা আমি অনেকবার বলি অনেক আইমাইকেরাম করেছেন যে মানুষের কথা ইউস্তাদাল্লো লাহু ওয়ালা বেহি মানুষের কথার জন্য কথার সমর্থনে দলিল লাগবে কথাকে দলিল হিসাবে করা যাবে না আচ্ছা কোন এমাম কোন আলেম কোন বক্তা কোন দলের নেতা আমির ভুল করে দিলেন আর ভুলটা সংশোধন করে দেওয়া হলো দলিল দিয়ে এতে কি তার মানহানি হয়ে গেল অসম্মান করা হইল তাকে অপদস্থ লাঞ্ছিত করা হইল ছোট করা হইল না মোটেই না মোটেই না তাই বলছেন শেখ সালফান যা লেখা তার যে ভুল ধরা হইল ভুলটা সমাজে বর্ণনা করে দেওয়া হইল সেটা ওই যার খণ্ডন করা হয়েছে বা ভুল ধরা হয়েছে তার ভালোবাসায় মানে কমতি করবে না ভালোবাসা কমিয়ে দেবে না ওয়ালামিন কাদরিহা তার মর্যাদাও কমিয়ে দেবে না এতে এটা প্রমাণিত হয় না যে এমাম বাবু হানিফার এই মাসলায় ভুল হয়েছে সুতরাং এম আবু হানিফার মহব্বত আমার অন্তর থেকে কমে গেল এমাম আবু হানিফার মর্যাদা কমে গেল নিচে নামিয়ে দিলাম মোটেই না মোটেই না একুল এমাম মালিক রাহমাহুল্লাহ এমাম মালিক রহমতুল্লাহ চার এমাম এক এমাম কিনা নিজেও তো এক এমাম যদি অন্ধ তকলিদ করা শরীয়ত সম্মত বিষয় হতো চার মজাবের এক মজাব মানা ফরজ হতো তো একটা মজাব তো ইমাম মালিকেরও তাহলে তিনি বলতেন যে দেখো আমাদের চারজনের কথা নেওয়া যাবে আর বাকি কারো কথা নেওয়া যাবে না চারজনের কথা নেওয়া যাবে বাকি কারো কথা সবগুলি নেওয়া যাবে না আমাদের সব কথাই নিতে হবে বলতেন না বলতেন না যদি মজাব মানে ফরজ মানে চার মজাব ওরা বলছে চার মজাব চার মজাব যখন তো ইমাম মালিক এক মজাব এমামনি বলতেন যে দেখো সব কথা আমাদের চারজনের নেওয়া যেতে পারে আর বাকি অন্য কারো সব কথা নেওয়া যাবে না এ কথা বলেছেন কি বলেছেন মামিন্না ইল্লা রাদুন দুদুন আলিহি আমাদের মধ্যে এমন কেউ নেই যে তার কথা রাদুন আর মারুদুদুন রাদুন মানে সে অন্যের কথা খণ্ডন করতে পারে প্রত্যেকের জন্য অধিকার আছে যে অন্যের কথা কি করতে পারে খণ্ডন করতে পারে যে ওনার কথা নেওয়া যাবে না ও মারদুদুন আলিহিয়া তার কথাও খণ্ডন করা যেতে পারে প্রত্যেক মানুষ এইরকম আমি অন্য আলেমের কথা খণ্ডন করতে পারি যে ওনার এ ফতুয়া ভুল আর আমার কথা অন্য কোন আলেম খণ্ডন করতে পারে দলিল সহকারে যে আমার কথা ভুল রাদুন আমি রদ করতে পারি কারো খন্ডন করতে পারি মরদুদুন আর আমার কথা কেউ রদ করতে পারে রেজেক্ট করতে পারে এই এই বাক্যটি দুইভাবে বর্ণিত হয়েছে আমার মালিক থেকে এইভাবে একবার বর্ণিত হয়েছে আর একটা যেটা প্রসিদ্ধ আমরা মুখস্থ রেখেছি ছোট থেকে সেটা হচ্ছে তিনি এরকম বলতেন মসজিদ নবীদের মদিনার মানুষ তো ইমাম মালিক রহমতুল্লাহ মদিনার ইমাম কিন্তু মদিনায় ওনার বাড়ি মদিনায় জন্ম মদিনায় ইন্তেকাল তারপরে বাকির কবরস্থানে ওনার কবর তো ইমাম মালিক রহমতুল্লাহ মসজিদ নবীতে সমস্ত দার্স দিতেন সমস্ত তার হাদিসের ক্লাস হাদিসের দার্সগুলি মসজিদ নবীতে হইত তো মসজিদ তখন তো ছোট বুঝতে পারেন রিয়াজুল জান্নাতে ওখানে দার্স দিচ্ছেন ধরেন হ্যাঁ আর পাশেই রসুল্লাহামের কবর তো তিনি বলতেন কুল্লু ইউ খাজো বা প্রত্যেকের কথা নেওয়াও যাবে আবার খণ্ডনও করা যাবে প্রত্যেকের কথা নেওয়াও যাবে আর খণ্ডন করা যাবে ইল্লা সাহেব হাজাল কবর তবে এই কবর আল যদি যেখানে এমাম দাঁড়ায় সেখানে যদি বসে দার্স দেয় আগের মেহরাব দেখেছেন এখনকার মেহরাব না আগে যে নবীলামের জামানায় যে মেহরাব ছিল ওখানে দেখবেন মেহরাবের মতো করা আছে মেম্বার ও রসুল্লাহ মেহরাব ও রসুল্লাহাম লেখা আছে রিয়াজুল জান্নাত ডান দিকে দেখবেন ওইখানে আর সামনেতে কিছু বাড়িয়ে পরবর্তীতে ওয়ালিদ বিন আবদুল মালিকের যুগে বাড়িয়ে দিয়ে সামনের দিকে কয়েক কাতার বাড়িয়ে দেওয়া হয়েছে যেদিক দিয়ে সালাম দেওয়ার জন্য মানুষরা ঢুকে ওই দিকটা ছিল না আগে এমাম মালিক রহমতুল্লাহ আলাই এইভাবে বলেছেন কুল্লো ইউখাজ ইল্লা সাহেব হাজাল কবর যখন এইভাবে বসবেন তো টান দিয়ে কবরটা পড়বে ইশারা করে বলছে ইল্লা সাহেব এই কবরওয়ালা এই কবরওয়ালার কোনো কথা রদ করা যাবে না কোনো কথা ছাড়া যাবে না কোনো কথা খণ্ডন করা যাবে না তার সব কথাই নিতে হবে আর এখানে রয়েছে মামিন্না আলী ইল্লা সাহেব কবর সবার অধিকার আছে অন্যের কথা রদ করতে পারে খণ্ডন করতে পারে আবার তার কথা অন্যরা খণ্ডন করতে পারে ইল্লা সাহেব হাজাল কবর তবে এই কবরালে যে আছেন তার কোনো কথা খণ্ডন করা যাবে না ইয়ানি রসুল্লাহ উদ্দেশ্য হচ্ছে তার যে রসুল্লাহ সাল্লাম এর টিকায় কোন ব্যক্তির অন্ধ অনুসরণ করাকে শুরুতে বললেন শেখ সালের ফজান কি যেটি হচ্ছে এমন একটি গোড়ামি যা আল্লাহকে অসন্তুষ্ট করে মমকুতুন মজমুমুন আর যেটা নিন্দনীয় জি হ্যাঁ ওলা এজুজ জায়েজ নয় এর ব্যাখ্যাতে ভাষ্যকার লিখছেন শেখ মোহাম্মদ সুলতান বলে সুলতান আল মাসুমি নাম শুনেছেন হয়তো শেখ মোহাম্মদ সুলতান আল মাসুমি তার একটি আরবি কিতাব আছে মক্কার আলেম ছিলেন তিনি তিনি একটি কিতাব লিখেছেন যে কিতাবটি বাংলা অনুবাদ হয়েছে বাংলা যখন বলবো বইয়ের নাম তখন বুঝে নেবেন অনেকে পড়েছেন বইটি আরবিতে বইটির নাম হচ্ছে হালিল মুসলিম মুসলিম মুলজামুন বেত্তেবাই মজহাবিন মোয়াইন আরবা কোন মুসলিম কি চার মজহাবের এক মজহাব মানতে বাধ্য এটা বই আছে না বাংলায় মুসলিম কি চার মজহাবের এক মজহাব মানতে বাধ্য এখানে আমাদের ইসলাম সেন্ট্রাল তো বিক্রি হয় কোন মুসলিম কি চার মজহাবের এক মজহাব মানতে বাধ্য বা মানা কি চার মজাব এক মাজাব কি ফরজ এই নামে যে বইটি আছে সেটি লেখক হচ্ছেন মোহাম্মদ সুলতান আল মাসুমি রাহেমাহুল্লাহ তালা তিনি ওই কিতাবে উল্লেখ করেছেন আন আলী ইল কারি মোল্লা আলী আল কারি মোল্লা আলী আল কারি রাহেমাহুল্লাহ হানাফিদের একজন মহাদেশ তার মিসকাতের একটি সারা ভাষ্য রয়েছে খুব বিস্তারিত মিরকাত নামে মিরকাত তিনি তাতে উল্লেখ করেছেন কবলহু মানে মোল্লা আলী কালী রাহমাহুল্লাহ অথচ তিনি হানাফি মজাহের জন্মগত পড়া তার হানাফি মজাহের কিন্তু বড় বড় আলেম হয়ে অনেকেই কিহে যান মজাবি গোড়ামির ফেতনা থেকে বেরিয়ে চলে আসেন আল্লাহ অনেককে হেদায়ত করে তখন মজাবি গোড়া থেকে মুক্ত হয়ে যায় তো তিনি লিখছেন লাজেব আলা আহাদি মিনহাজহিল সাফে হানাফিয়ান আও হাম্বেলিয়ান বলছেন যে ফরজ নয় এই উম্মতের কোন ব্যক্তির ওপর আল্লাহ আহাদিম মিনহাজ হিল উম্মা এই উম্মতের কোন ব্যক্তির ওপর ফরজ না আপনার উম্মতের ব্যক্তি কিনা হ্যাঁ, সর্বস্তরের কোন ব্যক্তির ওপর ফরজ নয় কি হওয়া এই এখন হানাফিয়ান যে হইতে হবে আও মালিকেন অথবা মালিকি হইতে হবে আও সাফিয়ান অথবা সাফি হইতে হবে আও হাম্বেলিয়ান অথবা হাম্বেলি হইতে হবে ফরজ নয় কে বলছেন যদি আমরা বলতাম তো মজাবপন্থীরা আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তান ফতুয়া দিয়ে দিত তো লামজাবিদের কথা ওদের কথা নেওয়া যাবে না তাই না লামজাবিদের কথা অথচ আসল মজাব তো হচ্ছে রসুল্লাহ মজাব মজাব মানে চলার পথ তো আসল মূল পথ কোনটা রাজপথ কোনটা তো রসুল্লাহ চলার পথ আসল পথ আর বাকি অন্য পথ তো পরে হয়েছে আমরা তো ওই পথে আছি যারা রাজপথে থাকলো তারাই লামজাবি তাদের রাস্তা নেই আর তোমাদেরই রাস্তা আসল রাস্তা এত ভুল কথা কেন তিনি বলছেন একজন হানাফি হই এই উম্মতের কোন ব্যক্তির ফরজ না আবার বলছেন লাজেব আলা হানাফিয়ান আও মালিকিয়ান আও শাফিয়ান আও হাম্বলিয়ান কোন ব্যক্তির ফরজ নয় যে হানফি হবে অথবা মালিকি হবে অথবা সাফি হবে অথবা হাম্বলি হবে মজাবধারীরা আমাদের দেশের এত গোনার গোনা এসব আলেম সমাজ বলে তোমাকে একটা হইতে হবে তোমাকে একটা হইতে হবে এটা কেমন কথা বলছে যদি আমি রসুল্লাহর মজাহের বলছেন না এটা চলবে না আমি মোহাম্মদ সাল্লাহর মজাহের বলছি ওইসব চলবে না আমি সাহাবে কেরামের তরিকা বলছেন না ওইসব চলবে না কি করতে হবে বলছে একটা হইতে হবে কি হইতে হবে বলছে হয় হানফি হইতে হবে না সাফি না হয় মালিক হামবেলি আর মোল্লা আলী কারি কি বলছেন এত বড় এমাম মহাদ্দেস হানাফিদের বলছে যে এটা ফরজি না ফরজ না মুখে বলে যে একটা হইতে হবে ওইখানে যদি চট করে আপনি যদি জ্ঞানী হন লেখাপড়া কিছু থাকে চট করে যদি বলেন যে ভাই আপনারা তো হানাফি না বাংলাদেশে হানাফি মেজরিটি তো আপনার হানাফি অথবা ইন্ডিয়াতে হানাফি পাকিস্তানে হানাফি আপনার হানাফি তো আমি সাফি হতে চাই না না না আমাদের দেশে চলবে না কারণ আমাদের দল ভারী তোমাকে আমাদের দলে আসতে হবে কারণ সাফি মজাবের অভয়দান আছে সাফি মজাবে বুকে হাত বাঁধা আছে সাফি মজাবে আমিন জোরে বলা আছে যদি আপনাকে ওখানে পারমিশন দিয়ে দেয় যে অসুবিধা নেই তুমি বাস লামজাবি থাকিও না আহ হয়েও না লামজাবি হয়ে না তুমি সাফি হয়ে যাও তাহলে তো আপনার জন্য পারমিশন গেল তাহলে আমার জন্য অধিকার আছে তাহলে আমি জোরে আমিন বলবো বুকে হাত বাঁধবো আমি রফেদানি করবো তারপরে যেইভাবে আর কি আজ আমি সুরা ফাতেহা পড়বো সুরা ফাতেহা ছাড় নামাজ হয় না কারণ সাফি মজাবে সুরা ফাতেহা কোনোটাতেই ছাড়া যাবে না এমাম বুখারির ফতুয়া আর এমাম সাফির ফতুয়া এমনকি জোরে কেরাত হচ্ছে তাও পড়তে হবে হাম্বেলি আর মালিক মজাবে তো একটু ছাড় আছে যে জোরে যখন শুনছো সোনাটা দিয়ে কাজ চলে যাবে কিন্তু এমন শাহির মধ্যে শোনা দিয়েও কাজ চলবেন না আগে পড়ো তারপরে যা টাইম পাচ্ছ বাকিটা তুমি শোনো যদি এই যুক্তিটা যদি কোনো হানাফি আলমের কাছে বাংলাদেশে পেশ করেন যে ভাই আপনারা তো বলছেন চার মজহাবি হক তো আপনি একটা হক নিয়ে আছেন হানাফি আর আপনাদের হানাফি মসজিদ আর আমি সাফি হয়ে আপনাদের পিছনে নামাজ পড়ি অসুবিধাটা কি হ্যাঁ আর আমি আমি সাফি তরিকে সবগুলি সুন্নত পালন করি প্রফেদান করি জোরে আমিন বলি আর আমি বাকি আছে তাই করি দেবে অনুমতি মসজিদ থেকে বের করে দেবে এত গোড়ামি এগুলো ইসলাম শিখিয়েছে যেখানে অমুসলিমদের দেশে অধিকার আছে তোমরা মন্দির গির্জা বানিয়ে ধর্ম কর্ম এমনকি প্রচার করো খ্রিস্টান মিশনারি খ্রিস্টান বানাচ্ছে মুসলিমদেরকে কাদিয়ানিরা কাদিয়ানি বানাচ্ছে কাফের বানাচ্ছে কোনো অসুবিধা নাই কিন্তু তুমি রসুল্লাহ তরিকার দিকে ডাকছো মজাব কেন ছাড়ছো তোমার বেঁচে থাকার অধিকার নেই এই হচ্ছে আমাদের দেশের ইসলাম এই দেশ হচ্ছে আলেম সমাজ আল্লাহ মুস্তা আরো বলছেন মোল্লা আলী কারিম বালিয়াজেব আলা আহাদিম মানুষ মানুষ জনগণের জন্য যেটা ফরজ সেটা এজালাম ইয়াকুন আলেমান যদি আলেম হয় তাহলে ভালো কথা আলেম হলে কোরআন মহাদিস থেকে সরাসরি নেওয়ার চেষ্টা করবে যতটা তার ক্ষমতা আছে ততটা কোরআন হাদিস থেকে নেওয়ার চেষ্টা করবে যদি আলেম না হয় তাহলে কি করতে হবে মিন আহলি জিকিরি কোন আলেমকে জিজ্ঞেস করে নেবে কোন একজন আলেমকে নির্ভরযোগ্য আলেম হইতে হবে কোরআন সন্ন্যার আলেম হইতে হবে আর এতটা আস্থা ভরসা তার থাকতে হবে বিশ্বাস থাকতে হবে যে তিনি যে আলেমকে আমি জিজ্ঞাসা করছি মাসালা তিনি কোরআন এবং হাদিস মোতাবেকই বলবেন আর বলেন এটা মোটামুটি পরীক্ষিত এটা পরীক্ষা করা যায় তো তাকে জিজ্ঞেস করবে এই যে কথাটি বললেন এটা কোরআন এক আয়াত থেকে নেওয়া হয়েছে আল্লাহ বলছেন যে তোমরা আহলে জিক্র আর জিক্র হচ্ছে কোরআন জিক্র মানে উপদেশ জিক্র হাদিস তো যারা আহলে জিক্র মানে আহলুল এল মানে জিকির মানে যারা জিকির পার্টি যদি পার্টি যদি হয় আল্লাহ আল্লাহ সুমান আলহামদুলিল্লাহ হু করছে আর ওদেরকে যদি মাসলা জিজ্ঞেস করে বলতে পারবে নাকি তাহলে এখানে আহলুল জিক্র মানে আহলুল এলমে আহলুল এলমে বিল কোরআনে ও সুন্নাতে কোরআন সন্ন্যার আলেম যারা দলিল যারা জানে তাদেরকে হে জনগণ মুসলিম তোমরা জিজ্ঞেস করে নাও ইনকুন্তুম যদি তোমরা না জানো বিল না যেন দলিল প্রমাণ সহ হয় তবে প্রত্যেকটি দলিল আপনার জিজ্ঞেস করা দরকার নেই উনি যেন দলিল সহকারে বলেন আপনার মোটামুটি একটা যেন বিশ্বাস থাকে ওয়াল আইমাতুল আরবা তুমিন আহলি জিকির আর চার এমাম যে আছেন আবু হানিফা শাহ মালিক তারা আহলে জিকির অন্তর্ভুক্ত তারা ওলামাদের আহলু জিকিরকে জিজ্ঞেস করতে পারেছেন আহলু জিকির অন্তর্ভুক্ত চার এমাম সুতরাং চার এমামের কারো কাছ থেকে যদি জেনে নেন জীবদ্দশায় ছিল তখন সরাসরি জানতেন বেঁচে নেই যদি কিতাব থাকে আর দলিল থাকে আর দলিল যদি আপনার পড়ার মতো ক্ষমতা থাকে তাহলে ভালো কথা কিন্তু যদি না জানা থাকে তাহলে অবশ্যই জীবিত আলেমের কাছ থেকে মাসলা জিজ্ঞেস করতে হবে মৃত আলেমের কাছ থেকে তার মাসলা জিজ্ঞেস করা যাবে না ওয়ালেহাজা কিলা এই জন্য বলা হয়ে থাকে আর এটি উল্লেখ করেছেন আল্লাহ তাকিউদ্দিন হেলা আলী রহমতুল্লা আলী বড় একজন আলে আলেম ছিলেন মরক্কর আর ওনাকে চিনবেন যদি ইংলিশ অনুবাদ কোরআনের আপনারা কেউ পড়ে থাকেন ইংলিশ অনুবাদ বর্তমান যেটা সৌদি আরব থেকে ছেপে আছে কিং ফাদ কমপ্লেক্স থেকে মদিরামনার সেটা অনুবাদ দুইজন অনুবাদকের একজন হচ্ছেন ডক্টর তাকিউদ্দিন হেলা আলী রহমতুল্লাহ আলী খুব বড় আলেম ছিলেন মোদী ইউনিভার্সিটির এক সময় তিনি প্রফেসর ছিলেন ওস্তাদ ছিলেন আমাদের অনেক আগে আমরা সেই যুগ পাইনি সেই বিন বাদ রহমাউল্লাহ যখন চ্যান্সেলার ছিলেন সেই যুগে আর আরেকজন ডক্টর মোহসেন খান মোহসেন খান এই দুজনের অনুবাদ এই ইংলিশ অনুবাদটা বর্তমান যেটা আগের যেটা অনুবাদ ছিল আবদুল্লাহ ইউসুফ আলী ছিল যাতে অনেক ভুল ভ্রান্তির কারণ সেটা বন্ধ করে দেওয়া হয়েছে দুইবার করে কিন্তু ইংলিশে অনুবাদ ছেপেছে যারা ইংলিশের সাথে সম্পর্ক রাখেন ওদের অবগতির জন্য বলছি এই তকিউদ্দিন হেলালি রহমা তার একটি কিতাব উল্লেখ করেছেন যে মন্তবে আলেমান লাকি আল্লাহ সালেমান অলমাদের উক্তি এটি যে কেউ যদি আলেমের অনুসরণ করে তাহলে আল্লাহর সাথে সহি সালামত সাক্ষাৎ করতে পারবে আলেমের অনুসরণ করতে হবে কিন্তু অন্ধ অনুসরণ নাই এত্তেবা তাকলিদ নাই মান্তাবেয়া এত্তেবা হচ্ছে দলিল সহকারে যাতে করে দলিলের বিপরীত যাবেন না আপনি অন্ধ অনুসরণ করবেন না যখন আপনি জানতে পারবেন দলিল আলোকে যেন ভুল হয়ে গেছে তখন ওই আলেমের কথা ছেড়ে দিয়ে আর একজন আলেম যিনি ঠিক বলেছেন তার কথা নিয়ে নেবেন ওকুল্ল মুকাল্লাফিন মামুর বেতেবা সঈদুল আম্বিয়া সঈদিন মোহাম্মদ সাল্লাহ প্রত্যেক মুসলিম যার ওপর শরীয়তের দায়িত্ব এসেছে ফরজ হয়েছে তার জন্য ফরজ হচ্ছে সৈয়দুল আম্বিয়া মোহাম্মদ সাল্লামের অনুসরণ করা কার অনুসরণ করা ফরজ যার উন্মত তার অনুসরণ করা ফরজ জি উদ্দেশ্য এটা হইতে হবে আপনার আলেমকে জিজ্ঞাসা করার মাধ্যমে আপনি রসুল্লাহামের অনুসারী হতে চান এমাম শাহির রহমতুল্লাহ একটি সুন্দর উক্তি আছে কাইম তার একটি কিতাব খুব প্রসিদ্ধ কিতাব এলামুল আন আলমিন এই কিতাবে উল্লেখ করেছেন প্রথম খণ্ড সাত পৃষ্ঠাই বলছেন এমাম শাফি রহমা একটি এমাম মালিকের উক্তি বললাম এখন আর এক ইমামের উক্তি শুনে আজমাল মুসলিমুন সমস্ত মুসলিমদের এজমা মুসলিম মানে জনগণ না মুসলিম আলামাদের এজমা মুসলিম আলামাদের এজমা হচ্ছে এই কথার ওপর আলা আন্না মানিস্তাবানাতু সাল্লাম কারো জন্য যদি রসুল্লাহামের সন্ন্যত সুস্পষ্ট হয়ে যায় নবী সাল্লামের তরিকা স্পষ্ট হয়ে গেছে এইটা হচ্ছে নবীর তরিকা আহা তো তার জন্য ছাড়া জায়েজ নয় বা ছাড়ার কোনো অধিকার নেই যে নবীর কথাকে ছেড়ে দিবে নবীর সোনাদকে ছেড়ে দিবে লেকাউলে আহাদি মিনান্নাস অন্য কারো কথার ভিত্তিতে অন্য কোন এমাম বা আলেমের কথার ভিত্তিতে একদিকে কোন এমামের কথা আলেমের কথা হ্যাঁ কোন আমিরের কথা কোন চিন্তাবিদের কথা কোন বক্তার কথা আর আরেক দিকে কার কথা রসুল্লাহামের সুন্নতের কথা কোন মানুষের জন্য জায়েজ নাই যার জন্য সুন্নত স্পষ্ট হয়ে গেছে নবী সাল সুন্নত ছেড়ে দিয়ে অন্যের কথা মানবে এর এই অধিকার নেই বা এর কোনো অবকাশ নেই আহা নবী সালামের সুন্না ছেড়ে দিবে লেকাউলি আহাদিমিনান্নাস অন্য কারো কথার কারণে তাহলে রফেদেন কেন করব না হানাফি মজাবে নেই ইমামের পেছনে সুরা ফাতেহা পড়বো না কেন হানাফি মজাহের নেই হ্যাঁ ঠিক কিনা হাদিস সন্ন্যাত দেখেন সন্ন্যাতে রফেদান আছে হাদিসে কি আছে রফুল আছে হাদিস আছে সুরা ফাতেহা ছাড়া নামাজ হয় না আর এইদিকে আপনার এমামের ফতুয়া জায়েজ কি বলেন এমাম সাফি কোনো অবকাশ নাই যে মানুষের কথার ভিত্তিতে আপনি রসুল্লাহ সন্নতকে ছেড়ে দেবেন যখন স্পষ্ট হয়ে গেছে যখন স্পষ্ট ছিল না জানতেন না বিনা রফায়দারি নজ পড়েছেন বিনা সুরা ফাতে নজ পড়েছেন অজ্ঞতার জগতে ছিলেন তখন কিন্তু যখন জ্ঞাত হয়েছেন তখন আপনার জন্য হারাম যে আপনি গোড়ামি করবেন বলছেন শেখ সাল ফজন এখন সংক্ষেপ বলি নাহানো ইজার রাদাদনা আলাবাজে আহলিল ইলমে আমরা শেখ সাল ফজন একজন আলেম বলছে আমরা যদি কোনো আলেমের কোনো উক্তির খণ্ডন করি অবাদ আল ফোজালা কোনো সম্মানিত ব্যক্তির লাইসা মান হাজা এর অর্থ এটা দাঁড়ায় না আন্না আন্নানা নবগেজহু যে তার সাথে আমরা বিদ্বেষ রাখি আমরা অনেকের ভুল ধরি ধরছি না ধরছি না তার মানে এটা ধরবেন না যে তার সাথে আমার শত্রুতা আছে তার সাথে আমি বিদ্বেষ রাখি আও নাতা নাক্তা সহু তার মানহানি করা উদ্দেশ্য মানহানি করি আপনি আমার অন্তর জানেন যে আপনি আমার ফুতবাজি করবেন আমি তার মানহানি করেছি হ্যাঁ তাকে ছোট করার চেষ্টা করেছি আমি আল্লাহ সন্তুষ্টি না ভুল ধরেছি যাতে করে জনগণ গুমরান না হয় এই কথাই শেখ সাহা বলছে উদ্দেশ্য হচ্ছে সঠিকটা বয়ান করে দেওয়া সঠিকটা বর্ণনা করে দেওয়া এই জন্য কিছু কিছু ওলামারা বলেছেন বিভিন্ন কিতাবাদিতে রয়েছে যখন তাদের সাথী সঙ্গীরা ভুল করেছে সমসাময়িক কিছু আলেমরা এমামরা ভুল করেছে আর অন্য আলেম কি করছে খণ্ডন করছেন তখন কি বলেন তারা ফোলানুন হাবিবনা অমুক আমাদের প্রিয়জন অমুক ব্যক্তি আমাদের প্রিয় ব্যক্তি ওয়ালা কিন্নাল হাক্কা আহাব্য এলাই নামিন হোক তবে সত্য কথা হক কথা তার চাইতে বেশি প্রিয় কথাটা বুঝলেন না বুঝলেন না অমুক ব্যক্তি অমুক শেখ ইমাম আবু হানিফ আমার কাছে প্রিয় ঠিক আছে ইমাম শাফি মালিক আহমদ আমার কাছে প্রিয় কিন্তু তাদের কথা যদি হকের বিপরীত সহি মাসলার বিপরীত হয় তাহলে হকটা তাদের চাইতে বেশি প্রিয় কারণ হকটা কার ওহির রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জি সেটা বেশি প্রিয় আমার কাছে হাদা হওয়ার তারিকুসাহি এটাই হচ্ছে সঠিক পদ্ধতি এটা হচ্ছে সঠিক পদ্ধতি সুতরাং কোথাও যদি কোনো আজকালকার যেসব দলগুলি রয়েছে প্রথম কথা দল সম্পর্কে আপনাকে জানতে হবে এই দলগুলি বিদাতের প্রতিষ্ঠিত না সুন্নতের প্রতিষ্ঠিত এইটাই অনেকে বুঝে না অধিকাংশ দলগুলি বিদাতের প্রতিষ্ঠিত ভ্রান্ত আকিদার প্রতিষ্ঠিত সেখানে কেটে যাচ্ছে তারপরে দেখতে হবে যে সন্ন্যতর প্রতিষ্ঠিত হইলেও যে ভুলের ঊর্ধ্বে তা নয় তখন যখনই ভুল হবে একদিকে হক আর আরেক দিকে আমাদের দলের নেতা অথবা অমুক আমাদের এত বড় তিনি চিন্তাবিদ ছিলেন উনি এত এত বড় স্কলার ছিলেন এত বড় এত এত তার খেদমত ছিল এই ছিল সেই ছিল যে সব বর্ণনা করছে ওর চাইতে বেশি প্রিয় আমার কাছে আপনার কাছে হইতে হবে হকটা আবার বলছি ফোলানুন না ওলামারা বলতেন অমুক তো আমাদের প্রিয় ওলা কিন্নার হাক আহাব্য এলাই না মিনহ তবে হকটা তার চাইতে বেশি প্রিয় হকটা তার চাইতে বেশি প্রিয় এটাই হচ্ছে সঠিক পদ্ধতি বলছেন হাজা আন্নার আলা কখনো এটা আপনারা বুঝবেন না যে কিছু আলেমের যদি আমরা খণ্ডন করি কোনো মাসলা মাসাইলের ক্ষেত্রে তার মানে এই নয় যে তাদের মানহানি করে দিলাম তাদের সাথে শত্রুতা করলাম বল মাজ আলাল ওলামা ইয়ারুদ্দ বাধম আলাবাজ বরং সর্বযুগে সর্বযুগে ওলামারা একে অপরের ভুল ধরেছেন রদ করেছেন অহম এখোয়াত মোতাহাবন অথচ তারা পরস্পর ভাই এবং একজন অপরজনকে ভালোবাসে ইমাম বাবু হানিফাকে ইমাম শাফি ভালোবাসতেন মালিক ভালোবাসতেন আহমদ ভালোবাসতেন কিন্তু একে অপর বল ধরেছে জি ইমাম আবি ইউসুফ মোহাম্মদ সিনিয়র ছাত্র ইমাম আবু হানিফার আইন তাদেরকে বলা হয় ফেকার হানাফি ফেকার কিতাবে দুই সঙ্গী জি এত ক্লোজ ছাত্র তারপরেও হাজার হাজার মাসাইলে ইমাম আবু ইউসুফ মোহাম্মদ ওস্তাদের বিপরীত ফতুয়া দিয়েছেন যারা সারাবেকা পড়বে হেদায়া পড়বে আপনার কদরি পড়বে হানাফি মজাহ ফেকা পড়বে তারা স্পষ্ট বুঝতে পারবে এমাম আবু হানিফ রাহমাল্লাহ ফেতরার ক্ষেত্রে ইরাকি সা দিয়ে দিতে বলতেন ইরাকি সা দিয়ে দিতে বলতেন ইরাকি সা বড় ছিল ফেতরা চার সের হয়ে যাবে আর ইরাকি সাহে আবার চার্সের যেহেতু লেগে যায় তখন হানাফিরা তখন মাবিয়া রাজি আল্লাহ যুগের ফতুয়া নিয়ে আদ সা করল নবিস জামানে কি ছিল এক সাদ ছিল মদিনার সাদে নবিসাদ আর ইরাকের সানিতে নিতে যাননি মদিনায় যে কাঠা দিয়ে কাঠা পাওয়া যেত সেই কাঠা যে পাত্র দিয়ে দিতেন তো এমাম আবু হানিফ রাহেমাহুল্লাহ যেহেতু ইরাকে বসবাস ইরাকে জন্ম ইরাকে লেখাপড়া ইরাকে সবকিছু দিন চর্চা এলিম চর্চা ইরাকের যেটা কাঠা পাত্র পেয়েছেন ওইটারই ফতুয়া দিয়েছেন সেটা চার চার সেরের ছিল আর তিনি দেখলেন যে মাভিয়া রাজি আল্লাহ তো আদসা বলেছেন তো আদসার ফতুয়া দিতেন তো হয়ে গেল দুই সের কমে চলে আসলো এখন ইমাম শাহি মালিক আহমদ ওনাদের ফতুয়া হচ্ছে এক সা আর সেটা মদিনার সা মদিনার সাহ হচ্ছে পনে তিন সের পনে তিন মতো বা তিন সের কাছাকাছি যেটা আড়াই কেজি বা তার কম বেশি আড়াই কেজি কমপক্ষে হইতে হবে যদিও এ বিষয়ে কিছুটা ইখতলাফ রয়েছে কারণ কাঠা তো কাঠাতে আসলে কাঠাতে বিভিন্ন জিনিসের ওজনে কম বেশি হবে জবদিল হালকা হ্যাঁ রসাল জিনিস দিলে ভারী হয়ে যাবে এইরকম এই জন্য ওজনের ক্ষেত্রে ওজন করতে গিয়ে তখন ওজনে কম বেশি অলমাদের ফতোয়া হয়েছে যাই হোক কথা অন্যদিকে যাচ্ছে হ্যাঁ যে কথাই বলতে চাইছিলাম এমাম মোহাম্মদ হজে আসলেন মদিনা জিয়ারতে আসলেন এমাম মালিকের যুগ তখন এমাম মালিক রহমতুল্লাহ আল্লাহ বললেন যে আমরা মদিনাবাসী একসা করে দিই আর এটা হচ্ছে আমাদের কাঠা দেখো এতে একসা এটা আর তোমাদের সাতও বড় আর তোমার আবার আদসা দিচ্ছ তো এমাম মোহাম্মদ রাহমাল্লাহ বলছেন না আমরা তো আমার ওস্তাদের কাছ থেকে পড়েছি আবু হানিফার কাছ থেকে যে শাহ হচ্ছে বড় আমাদের শাহ যেটা কাঠা ওইটা বড় পাত্রটা এমাম মালিক রহমতুল্লাহ বলছেন যে রসুল্লাহ যেই কাঠা যেই পাত্রে ফেতরা দিতেন ওই পাত্র দেখবেন আপনি দেখবেন হ্যাঁ দেখান থাকলে দেখান এমাম মালিক তো মদিনার লোক আর বড় আলমদিনা মদিনা সবচেয়ে বড় আলেম তো পরম্পরা নবীলাম যেই সা দিয়ে ফেতরা বের করতেন বা ফেতরা নিতেন ওই সাটা তার কাছে মানে কাঠাটা সংরক্ষিত ছিল নিজের বাড়িতে ঢুকলেন আর কাঠাটাকে বের করে নিয়ে এসে দেখাই দিলেন যে এইটা হচ্ছে হাজা সা ও রসুল্লাহাম এটা হচ্ছে রসুল উল্লাহামের কাঠা সা তখন এমাম মোহাম্মদ রহমাল বলেন যে আজকে আমি আমার থেকে রুজু করলাম মানে প্রত্যাবর্তন করলাম ফিরে আসলাম আপনার ফতুয়ার এই ফতুয়ার দিকে কারণ এখন হককে পেয়েছি ইমা আবু হানিফা তার কাছে প্রিয় ওস্তাদ কিন্তু হক তার চাইতে বেশি প্রিয় হক তার চাইতে বেশি মানহানি করে দিলেন নাকি ইমা আবু হানিফার মানহানি করে দিলেন তার ছাত্র না কখনো না কারো সব কথা নেওয়া যাবে না অন্ধভাবে আসা বা আখতা ভুল করুক আর ঠিক করুক লিয়ান্না হাজা তাসব যদি সব কথাই নেন এটা হচ্ছে গোনামি করা যার সব কথা নেওয়া যাবে আর ওয়ালায়ুতরা কুমিন হোসাইয়ান কোন কথা ছাড়া চলবে না তিনি হচ্ছেন হোয়া রসুল্লাহ তিনি রসুল্লাহাম কেন লেআহ মোবাল লেগুন আন রব্বেহি কারণ নবী সাল্লাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মোবাইল মোবাল্লেগ আর আমি আপনি বা কোন আলেম আল্লাহর তরফ থেকে মোবাইল মোবাল্লেগ তিনি লিখা পড়া করে যতটা বুঝেছেন ততটার মোবাইল মোবাল্লেগ তার বুঝে ভুল হইতে পারে তার এলেমে ঘাটতি থাকতে পারে কিন্তু নবী সাল্লা কাছে যা ওহি সরাসরি জিবরিল মারফত নাজল হয়েছে তা তার মোবাল্লেক মোবাল্লেক মানে তা তিনি পৌঁছে দিয়েছেন যেভাবে নাজল হয়েছে হুবহু পৌঁছে দিয়েছেন লায়ান্তে কানিল হাওয়া নবী সাল্লাম নিজের খেয়াল খুশি কথা বলতেন না কেউ জিজ্ঞাসা করলো নিজে থেকে একটা ফটো দিয়ে দিলেন হ্যাঁ যতটা এলেম আছে এলেমের আলোকে দিয়ে দিলেন এরকম করতেন আমরা কি করি আমরা তাই করি আমাদের কাছে ধরেন যতটা এলেম আছে এতদিন লেখাপড়া করলাম কেউ একটা মশলা জিজ্ঞেস করলো মোটামুটি চিন্তা করলাম যে এর উত্তরটা কি হতে পারে বা সাথে সাথে দিয়ে দিলাম আর না হলে কিছু সময় নিলাম আজকাল অধিকাংশ লোক সময়ও নিতে চায় না কারণ সময় নিলেও মানহান কিন্তু আমাদেরকে অনেক সময় সময় নিত আলহামদুলিল্লাহ যে সময় নিত আমরা সময় নিই অনেক সময় না বলে দিই অনেক সময় কেটে পড়ার চেষ্টা করি যে না আর কাউ ইসাল গাইরি আর কাউকে জিজ্ঞেস করে না এটি নিরাপদ আমি এটা আমার হ্যাঁ জীবনকে আমি সেভ করলাম এটা হওয়া উচিত নবী সাল্লাম নিজের পক্ষ থেকে বলতেন না অমায়ন্তিক আনিল হাওয়া ইনহা ইল্লা ওয়াহিউন ইউহা সুরাই নাজমের আয়াত যখন ওহি হতো ওহি ভিত্তিক কথা বলতেন কোন মাসলা জিজ্ঞেস করলে আচ্ছা ঠিক আছে থামো চলে আসতো ওহি আর তারপরে তখন বলতে আইনা সাইল জিজ্ঞাসাকারী কোথায় হ্যাঁ যে এখন জিজ্ঞেস করেছিল হয় আছে তার বলে দিলেন না হলে চলে গেছে পরে আসলো বললেন আম্মা গৈরুহু ফহম ইউখতে ইউসিবুন নবী ছাড়া অন্যরা যে কোনো ব্যক্তি ইউখতে কখনো কখনো ভুলও করে ওয়সিবুন আর কখনো কখনো ঠিকও করে ওয়াইন কানমিন আফজাল নাস যদিও শ্রেষ্ঠ ব্যক্তি হোক না কেন হুম মুজতাহেদুন তারা মুজতাহেদ দেখেন মুজতাহেদ সবাইকে বললে হবে না মুজতাহে ইজতেহাদের যোগ্যতাও থাকতে হবে ইজতেহাদের কোরআন এবং হাদের স্টাডি করে কোরআন সোনা আলীকে বলার মতো যোগ্যতার নাম হচ্ছে ইজতেহাত জি হ্যাঁ আর কোরআন সন্না সম্পর্কে জানে না জানেন না লেখাপড়া করেছে আর সে ইসলাম সম্পর্কে একটা থিওরি পেশ করে দিয়েছে ভ্রান্ত থিওরি একটা পলিটিক্যাল থিওরি পেশ করে দিয়েছে আর বলছে তিনি তো মুজতাহিদ ছিলেন ভুল হইলেও তো এক নাকি কি গুমরাহি বলেন দেখি আরে ভাই মুজতাহিদ হর এখন যদি আপনারা বলেন যে আমি ভাই একটা ফতোয়া দিলাম ইসলামিক সেন্টার তো আমি এতদিন আসি লেখাপড়া করি এতদিন দশ বছর ধরে দাম্মামে আছি আর ফতো দিতে যেতে ভুলই করি তো অসুবিধা আমি তো মুজতাহিদ চলবে আজকে আর আপনারা মুফতি অনেকে মুফতি যদি বলেন যে আমি কোন দোষ করলাম আমি তো মুজতাহিদ মুজতাহিদ মানে চেষ্টাকারী তা আপনিও তো চেষ্টা করছেন দশ বছর অনেকে বিশ বছর আমি একুশ বছর আছে অনেকে পুরাতন মাসাল্লাহ আমাদের নাহিদ ভাই প্রায় বিশ একুশ বছর কোন সাল থেকে আসতে শুরু করেছেন আমার কাছে দুই হাজার থেকে নাইনটি নাইন এম এস দুই হাজার থেকে তার মানে চিন্তা করেন আপনি উনিশ বিশ বছর তার হয়ে যাচ্ছে আরবি আরবি হিসাবে বিশ বছর হয়ে গেছে বিশ বছরের ছাত্র যদি বলে যে আমি মুজতাহেদ ভুল করেছি মুজতাহেদ সব পেয়েছি আমি এক নাকি বলছো চলবে মোটেই চলবে না মোটেই চলবে না মাসুমান খাতা ছাড়া কেউ ভুলের না ভুল থেকে মাসুম নয় নিষ্পাপ নয় নির্ভুল নয় ভুল হবে না ইয়াজিব আন্না আরিফ হাজা এই কথা আমাদের জানা ফরুজ যে প্রত্যেকের ভুল হইতে পারে ওয়ালা নাতাকাত্তাম আলাল খাতায় মহাবাত আল্লি ফুলান আর কারো ভুলকে গোপন রাখবো না লুকিয়ে রাখবো না কারো ভয়ে কারো হুমকির ভয়ে ধমকির ভয়ে গালের ভয়ে কারো ভুলকে লুকিয়ে রাখবো খেয়ানত করব কেমতে আসামি হব শেখ সলফাজ বলছেন ওয়ালা নাতাকাত্তাম আলাল খাতায় মহাবাত আল্লি ফুলান অমুক তমুকের ভয়ে বা অমুক তমুকের লজ্জায় অনেক সময় চক্ষু লজ্জায় অনেক সময় ভয়ে অনেক সময় চাপের মুখে লুকিয়ে রেখে দেবো বাল আলাইনা আন্নবাইয়ান আল খাতা আমাদের জন্য ফরজ হচ্ছে যে ভুল ভুলকে বর্ণনা করে দেব একুল নবী সাল্লাম বলছেন আর দিনুন নাসিহা দিন হচ্ছে হিতাকাঙ্ক্ষী হওয়ার নাম ভুল সম্পর্কে সতর্ক করে দেওয়াই হচ্ছে হিতাকাঙ্ক্ষী হওয়া হ্যাঁ কল্যাণ কামনা করলেন ভুল থেকে সতর্ক না করলে বেচারা মানুষের কি বুঝবে এরা যে ভুল করেছে এটি হচ্ছে খাই খাই করা এটা হচ্ছে হিতাকাঙ্ক্ষী হওয়া এটা হচ্ছে দরদি হওয়া কুল্লা লেমান ইয়া রাসুল আল্লাহ কার জন্য হিতাকাঙ্ক্ষী হওয়ার নাম হচ্ছে দিন কালিল্লা আল্লাহর হিতাকাঙ্ক্ষী আগে হবে হ্যাঁ তারপরে লে কিতাবহি কিতাবুল্লাহ হিতা কোরআনে করিমের দিনের কিতাবের কোরআন হাদিসের হিতাকাঙ্ক্ষী হবেন ওলে রসুলহি রসুল সাল্লামের হিতাকাঙ্ক্ষী হবেন ওলে আইম্মাতিল মুসলিম মুসলিম শাসক এবং আলেমদের হিতাকাঙ্ক্ষী হবেন আলেমের হিতাকাঙ্ক্ষী হচ্ছে যে তার পাপের বোঝা কমাবার চেষ্টা করবেন যদি তার দোষকে ভুলকে লুকিয়ে রেখে দেন তো তার অনসারী হয়ে তো বাকি লোক লক্ষ লক্ষ লোক গুমরা হবে তোর তো পাপের বোঝা বাড়বে যে ওর কারণে এই গুমরা হয়েছে তাহলে তার হিতাকাঙ্ক্ষী কোথায় হলেন তারও তো হিতাকাঙ্ক্ষী হলেন না আপনি আল আইম্মতুল মুসলিমিনের দুটো তফসির আলামারা করেছেন এক হচ্ছে প্রথম মুসলিম শাসক মুসলিম শাসকদের হিতাকাঙ্ক্ষী হইতে হবে এই নয় যে ভিতর ভিতর শুধু পাই তারা ষড়যন্ত্র কেমন করে টেনে ফেলা যায় আর আমরা কি করে গদিতে উঠতে পারি ইসলাম শিখাই না ইসলাম শিখায় না যতক্ষণ পর্যন্ত মুসলিম আছে মুসলিম আছে ফাসেক হোক ফাজের হোক কোনাগার হোক জি হ্যাঁ আর এক সময় সালাফে সালাহিনরা নেতৃত্ব নেওয়াকে কষ্ট মনে করতেন হ্যাঁ বোঝা মনে করতেন এখন ফিতনার যুগে নেতৃত্ব পাওয়াকে মনে করছে সম্মান মনে করছে জি বিষয়টা বুঝবেন ভালো করে একসঙ্গে সাহাবিরা পালাইতেন না এই দায়িত্ব নিতে পারবো না না এই দায়িত্ব নিতে পারবো না জি এটা আর কাউ কৃত আমি পারবো না আর এখন যদি আমাকে বানিয়ে দেওয়া হয় নেতা কি যে সম্মান বিরাট সম্মান যে দেশের নেতা হয়ে গেছি হ্যাঁ ডিস্ট্রিক্টের নেতা হয়ে গেছি দলের আমির হয়ে গেছি ইত্যাদি ইত্যাদি ফেতনা এগুলো আসলে দিন এবং তাকুয়ার অভাবে এসব হয়েছে পরিবর্তন বলছেন যে মুসলিম শাসকদের হিতাকাঙ্ক্ষী হওয়ার নাম দিন ও আমি মুসলিম জনগণের জন্য হিতাকাঙ্ক্ষী নর নারী জনগণের জনগণের জন্য হিতাকাঙ্ক্ষী হওয়ার নাম হচ্ছে দিন দিন তখনই কায়েম হবে যখন আপনি মানুষের হিতাকাঙ্ক্ষী হবেন আল্লাহর হিতাকাঙ্ক্ষী আল্লাহর কিতাবের হিতাকাঙ্ক্ষী রসুল হিতাকাঙ্ক্ষী মুসলিম শাসক এবং আলেম আলমাদের হিতাকাঙ্ক্ষী আর আম সাধারণ জনগণ হিতাকাঙ্ক্ষী হবেন অবায়ানুল খাতামিনাসিহাতিল ইলজামি ভুল যদি সংশোধন করে দেন ভুল যদি বর্ণনা করে দেন এটা সকলের জন্য হিতাকাঙ্ক্ষী হলেন আপনি সকলের জন্য হিতাকাঙ্ক্ষী হলেন আম্মা কিতমান হু আর ভুলকে যদি লুকিয়ে রাখেন ফাহুয়া মুখালিফুল নাসিহাতে এটি হিতাকাঙ্ক্ষী হওয়ার পরিপন্থী এখানে শেখ সালে ফজা হাফিজাহুল্লার কথা শেষ হলো ও সাল্লাহ হোসানবীনা মোহাম্মদ আলী ওসাহি আজমাইন ওজাকুমুল্লাহ